ইব্রাহিম আলহ সালাতামকে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো তবুও তিনি তাও হেদ থেকে ফিরে আসেননি রাসুল সাল্লাম নিজেও বলেছেন লাইন হরেকতা ও কোতেলতা তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যাও করা হয় তবু হিট ছাড়বে না শিল্প করবে না এটাই হচ্ছে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী কেন যে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কাউকে হৃদয়ে জায়গা দেয় কবর মাজারের পূজা করে পীরকে সম্মান করতে গিয়ে পীরকে ইলাহ বানিয়ে দেয় যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সম্মান করে আল্লাহ ছাড়াও আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তারা একদিন ইহুদি খ্রিস্টানদের গোলামি করবে এবং অতীতেও করেছে এই জন্য ইহুদি খ্রিস্টানদের তাদের সাথে কোনো শত্রুতা নাই ইহুদি খ্রিস্টানরা খুব ভালোভাবে জানে আরে যে আজকে কবরের সামনে মাথা নত করতেছে সে একদিন আমার সামনেও মাথা নত করবে এটা তারা খুব ভালোভাবে জানে যে যে একদিন আজকে কবর তাবিজ পূজা ইত্যাদির সামনে মাথা নত করতেছে সে একদিন আমার সামনেও মাথা নত করবে কিন্তু ওই মুমিন যে তাওহিদে বিশ্বাসী যে পৃথিবীর কোনো কিছুর সামনে মাথা নত করে না যদিও তাকে জ্বালিয়ে দেওয়া হয় যদিও তাকে পুড়িয়ে দেওয়া হয় তবু ইব্রাহিম আলাই সালাতামের মতো আগুনের দরিয়ায় ঝাঁপ দিতে রাজি আছে কিন্তু তাওহিদের সাথে বিন্দু মাত্র আপোষ করতে রাজি নাই এইরকম মুমিন যে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী এটা ইহুদি খ্রিস্টানেরা জানে এই জন্য ওই জাতীয় মুমিন ওই জাতীয় তাওহিদপন্থী মুমিনদের বিরুদ্ধে তাদের সকল ষড়যন্ত্র সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম ইমান আকিদা এবং তাওহিদের গুরুত্ব নিয়ে এবং সেটার প্রকার বলতে গিয়ে আল্লাহ সুবাহ রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করা ইলাহ হিসেবে আল্লাহকে বিশ্বাস করা এই কথা বলে আল্লাহ সুবাহ নাম এবং গুণাবলীর দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ সুবাহ নাম এবং গুণাবলীর গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম জেনে রাখবেন যত আপনারা বরকতের কথা বলেন যে আল্লাহ আপনার ধন সম্পদে বরকত দিক আল্লাহ আপনার টাকা পয়সায় বরকত দিক আল্লাহ আপনার সন্তান সন্ততি বরকত দিক যত বরকতের কথা বলেন সকল বরকতের উৎস কোথায় আল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কোথাও থেকে বরকত আসে না এবং আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকতময় এ কোরআন কার বাণী আল্লাহর বাণী এই জন্য কোরআনও বরকতময় কথা কি বুঝতে পারছেন এই জন্য পবিত্র কোরআন যে বাড়িতে পড়া হবে সেখানে বরকত অবতীর্ণ হবে এই জন্য আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকতময় অতএব আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীও বরকতময় আল্লাহর নাম দিয়ে যে কাজ শুরু করা হবে সেটাতে বরকত হবেই হবে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে প্রতি পদে পদে আল্লাহর নাম দিয়ে কাজ শুরু করার কথা বলেছেন ঘর থেকে বের হওয়া খানা গ্রহণ করা খাদ্য গ্রহণ করা পানি পান করা যত কাজ রয়েছে পৃথিবীতে পবিত্র কোরআন তেলাওয়াত করা সকল কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করতে বলেছেন শুধু তাই নয় প্রত্যেক যে প্রাণী আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবে করা হয় তার গোস্ত খাওয়া কি হালাল হালাল নয় এটা হচ্ছে আল্লাহর নামের গুরুত্ব আল্লাহর নামের বরকত আল্লাহর নামের ফজিলত আপনি একটা জিনিস একটা বাড়িতে রেখে আসলেন বাড়িতে তালা নাই চাবি নাই বিসমিল্লা বলে রেখে আসেন আল্লাহর উসিলা দিয়ে রেখে আসেন আল্লাহর নামের উপর ভরসা করে রেখে আসেন কে হেফাজত করবে আল্লাহ সুবহানাহু তাআলা হেফাজত করবে এটা হচ্ছে আল্লাহর নামের বরকত আল্লাহর নামের গুরুত্ব এই জন্য তাবারানির সাত হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিসে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলতেছেন মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লে সালাতিন কেউ যদি পাঁচ অক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তাকে জান্নাতে প্রবেশ করতে কিছুই বাধা দিবে না একমাত্র মৌত মৃত্যু ছাড়া সে মরলেই জান্নাতে যাবে মরলেই জান্নাতে যাবে সম্মানিত উপস্থিতি আয়াতুল কুরসির মধ্যে এমন কি রয়েছে যে আয়াতুল কুরসি পাঠ করলে পাঁচ অক্ট সালাতের পরে আমি এবং আপনি জান্নাতে চলেই গেছি যাইনি কেন মরিনি তাই আয়াতুল কুরসির মধ্যে কিছু নাই সালাদ সিয়ামের কথা নাই হজ জাকাতের কথা নাই হালাল হারামের কথা নাই পরকালের কথা নাই আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধুই শুধু শুধুমাত্র আল্লাহ সুবাহ নাম এবং তার গুণাবলীর কথা রয়েছে সুরাই খলাস পড়েন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সহি মুসলিমের আটশো এগারো নম্বর হাদিসে বলতেছেন যে কেউ যদি সুরাই খলাস একবার পড়ে তা দিল সুলুকাল কোরআন তাহলে পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে নিল আর যদি কেউ সুরাই খলাস তিনবার পাঠ করে তাহলে সে যেন পবিত্র কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার পাঠ করল এই ছয়শো পৃষ্ঠার এই বই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যার প্রতি হরফে দশ নেকি রয়েছে এমন একটি গ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে যত নেকি হবে সুরাই খ্লাস তিনবার পাঠ করলে তত নেকি হবে মাত্র দুই লাইনের এই সুরাই কিছুই নাই হজ জাকাতের কথা নাই সালাদ সিয়ামের কথা নাই হালাল হারামের কথা নাই পরকালের কথা নাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই দুই লাইনে শুধুই শুধু আল্লাহ সুবাহ নাম এবং তার গুণাবলীর কথা রয়েছে সম্মানিত উপস্থিতি এইভাবে যদি আমরা আরো দেখি যে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সুনানে আবু দাউদের পাঁচ হাজার আশি নম্বর হাদিসে বলছেন কেউ যদি সকালে উঠে বলে আলিম ওই আল্লাহর নামে দিন শুরু করছি যে আল্লাহর নামে দিন শুরু করলে আসমান এবং জমিনে এমন কোনো ক্ষমতা এমন কোনো শক্তি নেই যে আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে সেই আল্লাহর নামে দিন শুরু করছি কেউ যদি এই দোয়া বলে দিন শুরু করে তাহলে সন্ধ্যা পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন এই দোয়ার মধ্যে কিছুই নাই শুধু আল্লাহর নামের ওসিলা আছে যে আমি আল্লাহর নাম দিয়ে দিন শুরু করছি যে আল্লাহর নাম দিয়ে দিন শুরু করলে আল্লাহ সুবহান তালার শক্তি এত যে তার নাম দিয়ে দিন শুরু করলে পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো ক্ষমতা আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সহি বুখারির দুই হাজার সাতশো বত্রিশ নম্বর হাদিসে বলছেন ইন্নালিল্লাহমা আল্লাহ সুবহানাহ নিরানব্বইটি নাম রয়েছে মানাহসাহাদাল জান্নাহ যে ব্যক্তি নিরানব্বইটা নাম আয়ত্ত করে নিল সে জান্নাতে চলে গেল নিরানব্বইটা নাম আল্লাহর নাম আয়ত্ত করলেই জান্নাত আল্লাহ সুবাহ নাম আয়ত্ত করলেই জান্নাত এই আয়ত্ত করা মানে কি এই আয়ত্ত করার ব্যাখ্যা করতে গিয়ে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বিস্তর ব্যাখ্যা করেছেন তবে তার আগে আর একটা আয়াত করে নেই আল্লাহ সুবাহ সুরা আরাফের আরাফের আশি নম্বর আয়াতে বলছেন বিহা আল্লাহ সুবাহ সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম নাম রয়েছে তোমরা আল্লাহকে সেই উত্তম সেই সুন্দর নাম দিয়ে ডাকো আল্লাহর নাম কেন সুন্দর আল্লাহর নাম কেন উত্তম শুনে রাখুন আল্লাহ সুবহান নাম এবং তার গুণের দিকে কেউ যদি বিন্দুমাত্র দুর্বল কিছু সম্পৃক্ত করে তাহলে আল্লাহ কত রাগান্বিত হন সুরা মারিয়ামের একানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবহান তালা বলছেন ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর নামে এমন কিছু বলেছে আল্লাহর দিকে এমন গুণকে সম্পৃক্ত করেছে যে সেই কথা ইহুদি খ্রিস্টানদের ওই গুণের কথা যদি আসমান শুনে নেয় আসমান ফেটে চৌচির হয়ে যাবে যদি জমিন শুনে নেয় নেই তাহলে জমিনও ফেটে খান খান হয়ে যাবে আর যদি পাহাড় শুনে নেই তাহিরুল জিবাল হাদ্দা একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে ধাক্কা লেগে ফেটে চৌচির ভেঙে খান খান হয়ে যাবে ওই কথা এত জঘন্য ওই কথা এত খারাপ ওই কথা এত নিকৃষ্ট কি সেই কথা আন্দা আউলের রহমান এহুদি ইহুদি খ্রিস্টানরা বলেছে আল্লাহর নাকি সন্তান আছে তারপরে আল্লাহর কথা শুনেন এরপরে আল্লাহ সুবাহানহতালা বলছেন জেনে রাখো ইনকুল্লুমান পৃথিবীর যত বড় নবী হোক না কেন স্বয়ং ইসা সালাম হোক না কেন যাকে তারা আমার সন্তান বলে দাবি করছে স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হোক না কেন যত নবী রাসুল হোক না কেন আর যত পীর বুজুর্গ উলিয়া উলিয়া যারা বলে কিয়ামতের মাঠে জাহাজ দিয়ে মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে যত বড় পীর হোক যত বড় উলিয়া উলিয়া হোক হোক প্রত্যেকেই কিয়ামতের দরবারে ইনকুল্লু মানফিস সামা আসমানে যারা আছে জমিনে যারা আছে প্রত্যেকেই কিয়ামতের দরবারে রহমানের সামনে আমার দরবারে আল্লাহর দরবারে আমার দাস এবং গোলাম হয়ে উপস্থিত হবে আমার দাস এবং আমার গোলাম হয়ে কারো কোনো ক্ষমতা থাকবে না কারো কোনো পাওয়ার থাকবে না সেই দিন আল্লাহ সুবাহানহ তালার ক্ষমতা ছাড়া এই আয়াত বলে আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহর দিকে যদি কেউ খারাপ গুণের সম্পৃক্ত করে তাহলে আল্লাহ কতটা রাগান্বিত হন কতটা ক্রধান্বিত হন এই জন্য আল্লাহ সুবাহানহ তালার নাম এবং গুণাবলী হচ্ছে সবচেয়ে সুন্দর সর্বোত্তম আরও একটা কারণে সবচেয়ে সুন্দর সর্বোত্তম সেটা কি শুধু একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই আজকে বেশি উদাহরণ দেওয়ার সময় নাই সময় সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে বুঝাই আল্লাহ সুবহান কোরআনে বলছেন আলহামদুলিল্লাহ আলমিন আর রহমানির রহিম আর রহমানির রহিম মানে পরম করুণাময় ও দয়ালু আপনি বলবেন মানুষও তো দয়ালু মানুষের মধ্যেও দয়া থাকে মানুষও দয়া করে কিন্তু না মানুষের দয়ার সাথে আল্লাহর দয়ার পার্থক্য রয়েছে আপনার দয়া পাওয়ার জন্য আমাকে এখানে অনুনয় বিনয় করতে হয় যে আমি এত শতক জমি কিনবো আমাকে কিছু টাকা দান করেন এই অনুনয় বিনয় করার পর আপনার অন্তরে দয়া জাগ্রত হয় এক গেল এটা দুই যদি আপনার অন্তরে দয়া জাগ্রত হয় তাহলে আপনি দিবেন কিনা সন্দেহ আছে দিলে একদিন দিবেন দুই দিন দিবেন তিন দিন দিবেন তারপরে আর দিবেন কিনা প্রতিদিন দিবেন কিনা সন্দেহ আছে তিন যদি আপনি টাকা দিয়েও দেন যদি আপনি দয়া করে আল্লাহর রাস্তায় দান করেও দেন সহযোগিতা করেও দেন তিন তাহলে একদিন আপনি খোটা দিবেন খোটা দিবেন কিনা সন্দেহ আছে আমাকে দশ হাজার টাকা দিয়েছেন দশ বছর পরে বলছেন আরে আমার টাকা নিয়ে তুই এত বড় হয়েছিস আর আজকে আমার কথা শুনিস না এর নাম খোটা দেওয়া এটা হচ্ছে মানুষের দয়া কত নিম্নমানের দয়া কত জঘন্য দয়া কত নিকৃষ্ট দয়া যেই দয়া পাওয়ার জন্য অনুনয় বিনয় করা লাগে অনুনয় বিনয় করার পর পাওয়া যাবে কিনা সন্দেহ আছে পেলে খোটা দিবে কিনা সন্দেহ আছে এত নিকৃষ্ট দয়া আর আল্লাহর দয়া হচ্ছে অসীম মহান আল্লাহ সুবহান দয়া এত অসীম এত মহান যে একটা হাদিসি তার জন্য যথেষ্ট যে কেউ যদি আল্লাহর দরবারে কিছু না চায় তাহলে আল্লাহ সুবহান রাগ করেন এই বাক্যটার ওজন কোটি কোটি মন এটা আপনাকে বুঝতে হবে এই বাক্যের ওজন মানুষ বুঝে না মানুষ মানুষের দ্বারে ভিক্ষা করে মানুষ মানুষের দ্বারে প্রয়োজনের জন্য যায় হাত পাতে মানুষ দিবে কিনা সন্দেহ আছে দিলে খোটা দিবে কিনা সন্দেহ আছে তারপর ওই নিকৃষ্ট মানুষের দয়া পাওয়ার জন্য মানুষ মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় অথচ যে আল্লাহ অপেক্ষায় আছেন সে শাসমানে নেমে আসেন ডাকতে থাকেন হালমিম মুস্তাগফের কেউ কি আছে ক্ষমা প্রার্থনা চায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব কেউ কি আছে রুজিক চাই রিজিক চাই আমি আল্লাহ তাকে রিজিক দিব এইভাবে যে আল্লাহ শেষ আসমানে নেমে ডাকতে থাকেন অপেক্ষায় থাকেন কখন বান্দা আমার দরবারে দুই হাত উঠিয়ে চাইবে সে আল্লাহর দয়ার সামনে সে আল্লাহর অনুগ্রহের সামনে মানুষের ভাগ্য হয় না দুটি হাত উঠিয়ে আল্লাহর কাছে কিছু চাইবে এর চেয়ে হতভাগা মানুষ আর হতে পারে না সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সুবাহ দরবারে হাত উঠিয়ে আপনাকে চাইতে হবে